আবু জুহাইফা রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি আলী রদিল্লাহ তাল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহর কুরআনে যা কিছু আছে তা ব্যতীত আপনার নিকট ওয়াহির কোনো কিছু আছে কি তিনি বললেন না সে আল্লাহ তাল্লাহার কসম যিনি শস্যদানাকে বিদীর্ণ করেন এবং প্রাণী সৃষ্টি করেন আল্লাহ কুরআন সম্পর্কে মানুষকে যে জ্ঞান দান করেছেন এবং সহিফার মধ্যে যা রয়েছে এছাড়া আমি আর কিছু জানি না আমি বললাম এ সহিফাটিতে কি আছে তিনি বললেন দিয়াতের বিধান বন্দি আজাদ করা এবং কোনো মুসলিমকে যেন কোনো কাফিরের পরিবর্তে হত্যা করা না হয়